টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং চবি আহম বি ইহসান ইলায়ুদ্দিন আমাবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলা এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামসমূহ দর্শনের জন্য সেই প্রোগ্রামগুলির মধ্যে একটি অন্যতম প্রোগ্রাম কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দর্শ যে অধ্যায়টি আমরা আজকে আলোচনা শুনব বাবু মিনাশিরকে এরাদাতুল ইনসান বে আমালিহি দুনিয়া মানুষ যেগুলি ইসলামের আবাদত করবে যে আবাদতগুলি করতে হয় একমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্যেই আখেরাতে এর প্রতিদান পাওয়ার জন্যে এ আবাদতগুলি যখন মানুষ পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য করতে যায় তখন তার হুকুম কি হতে পারে তার অবস্থা কি দাঁড়াতে পারে তার এ আবাদত আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন হাজ করা একটি আবাদত যার পক্ষে হাজ পালনের সামর্থ্য হয়েছে সামর্থ্য রয়েছে অর্থনৈতিক শারীরিক সব দিক দিয়ে তাকে এখন হজ পালন করতে হবে এটা ইসলামের একটি ফরজ আবাদত কিন্তু কেউ যদি তার চাকরির প্রমোশনের জন্য হজ করে আসে বা কেউ যদি তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য সে হজ করে আসে উদ্দেশ্য তার এটা আমি নির্বাচনে দাঁড়াবো যদি আমি হজ করে আসি নিজেকে আলহাজ বলে পরিচয় দিতে পারি তাহলে আমি মানুষের ভোট বেশি পাব এটা তার উদ্দেশ্য তাহলে এই অবস্থায় তার হুকুম কি অনুরূপভাবে ইসলামের যে বিষয়গুলি যেমন আজকে আমাদের পড়ালেখা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা লাভ করতে হবে ইসলামকে জানার এবং মানার জন্য কিন্তু আজকে আমাদের ক্লাসিক সিস্টেম বা সার্টিফিকেট ডিগ্রি সিস্টেম পড়ালেখা হয়েছে যেটি মাদ্রাসায় বিভিন্ন ক্লাসিক্যাল যে অবস্থা রয়েছে ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স বা যেটা মাস্টার্সের সমমান কামেল বা টাইটেল ইত্যাদি একজন ছাত্র সে দিন শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হলো কিন্তু তার যদি টার্গেট থাকে যে আমি দিন টিন কিছু বুঝি না করণ হাদিস শিখছি আমি পড়ছি একটা সার্টিফিকেট শুধু অর্জন করব এই জন্য সার্টিফিকেট দিয়ে আমি কোনো একটা চাকরি নিব এটাই যদি তার উদ্দেশ্য থাকে তাহলে তার কি অবস্থা দাঁড়াবে কারণ কোরআন হাদিস শুধু শিক্ষা মানুষ দুনিয়ার বিষয়ের জন্য নয় কোরআন হাদিস শিখবে মানুষ তার দিনকে জানার জন্য যখন এই দিন জানবে সেই দিনের আলোকে তখন দুনিয়ার বিষয়গুলি অটোমেটিক চলে আসবে কিন্তু কারো যদি টার্গেট সেটা না থাকে যে আমি দিন জানার জন্য নয় আমি সার্টিফিকেটটা আমার দরকার দিনের বিষয় আমি কিছু বুঝি না এটার আমার গুরুত্ব নেই গুরুত্ব আমার হলো সার্টিফিকেটের দরকার তাহলে তার কি অবস্থা দাঁড়াতে পারে লেখক রাহমহল্লা এই বিষয়কে কেন্দ্র করে অধ্যায় বেঁধেছেন বাবু মিনা শিরকি এরাদাতুল ইনসান বেআমালিহিয়া দুনিয়া মানুষ ইসলামের যে আমলটি করে দিনের আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আখেরাতে শান্তি প্রতিদান পাওয়ার জন্য যে করতে হয় সেই আমলটা যদি কেউ দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ হাসিলের জন্য করে তাহলে তার কি অবস্থা লেখক রহমাহুল্লাহ এ অধ্যায় একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন এরপর তিনি একটি সহি বুখারির অতি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে আয়াতটি নিয়ে এসেছেন সেটি হলো সুরাহুদ এর পনেরো ও ষোলো নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন মঙ্কানা ইউরিদুল হায়াত দুনিয়া ও জিনাতাহা ইলাইহিম যার টার্গেট হলো শুধু পার্থিব স্বার্থ আখেরাত তার টার্গেট নয় সব পাও সে চিন্তা করে না চিন্তা করে যে এই আমলটা দিয়ে এই আবাদতটা দিয়ে বা এই কাজটা দিয়ে কাজ বলতে এইগুলি অবশ্য ধর্মীয় কাজ ইসলামের কাজ এই কাজগুলি দিয়ে শুধু আমি দুনিয়ায় অর্জন করতে চাই এ ধরনের যদি কারো বিষয় হয় নোয়াফি ইলাইহিম লাইব দুনিয়াতে তার যা পাওয়ার আমি তারে পূর্ণ করে দিয়ে দিব সামান্যতম কম করব না যতটুকু সে পাইতে চাইছে ততটুকু দিয়ে দিব তাকে আমি ওলা ইকাল্লাদিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান্নার কিন্তু এদের জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই কারণ এ টার্গেট আখেরাত নয় এ টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জন নয় এ টার্গেট সব নয় এ টার্গেট হলো দুনিয়ার স্বার্থ অতএব দুনিয়াতে সে যা চেয়েছে আমি তাকে দিয়ে দিব কিন্তু আখেরাতে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নেই ওয়াহাবিতা মা সানা ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন দুনিয়াতে সে আরো যত রকমের ভালো কাজ করুক না কেন সবগুলি দুনিয়াতেই সে পাবে আখেরাতে এগুলি সব বাতিল বলে গণ্য হবে সেগুলি আখেরাতে তার কোনো কাজে আসবে না এর কারণ কারণ হলো যখন সে যে কাজটি করতে হয় আল্লাহ সুবাহর সন্তুষ্টির জন্য যে কাজটি করতে হয় আখেরাতে প্রতিদান পাওয়ার জন্য এ কাজটি যখন সে শুধু দুনিয়া অর্জনের জন্য করে থাকে তখন সে এক প্রকার শেরকে লিপ্ত হয়ে যায় সেটি হলো বড় শেরকে লিপ্ত হয়ে যায় তো এই বড় শেরকে লিপ্ত হওয়ার কারণে আখেরাতে তার সব বাতিল হয়ে যায় তবে হ্যাঁ এই ব্যক্তি যদি আবার তার এই সমস্ত ভুল বুঝে নিজে সে ভালো করে আবার তৌবা করে ফিরে আসতে পারে তৌবা করে যদি সে মৃত্যুবরণ করে তাহলে ইনশা আল্লাহ তার পরিণতি ভালো আশা করা যাবে আর এই অবস্থায় যদি সে তৌবা ছাড়াই মারা যায় তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন লাইসালাহুম ফিল আখরাতে ইল্লান্নার আখরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই প্রিয় বন্ধুরা এখানে আরেকটি বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে তা হলো ইসলামের যে আবাদতগুলি আমরা বললাম সেই আবাদতগুলি সে পালন করবে তার উদ্দেশ্য থাকবে শুধু দুনিয়ার স্বার্থ অর্জন আল্লাহর সন্তুষ্টিও নয় আখেরাতেও নয় কিছুই নয় তবে যদি এমন হয়ে থাকে তাহলে তার কি হুকুম হতে পারে যেমন আমরা যে পড়ালেখার কথা বললাম বর্তমান যদি কেউ চায় যে আমি ইসলাম শিখব তাহলে বর্তমান ইসলাম শিখার ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিক সিস্টেমে চলে আসছে তাকে অবশ্যই প্রতিষ্ঠানে যেতে হবে স্তরভিত্তিক এসএসসি তারপরে এইচএসসি বা দাখিল তারপর আলিম তারপর ফাদেল তারপর কামেল এভাবে তাকে শিখতে হবে এছাড়া একাকীভাবে শেখার তেমন সুযোগ বর্তমান পরিবেশে নেই তে এ অবস্থায় সে কী করবে আমরা বলবো না কোনো অসুবিধা নেই এ অবস্থাও সে শিখবে কিন্তু পার্থক্য হলো ভিতরে নিয়তের পার্থক্য তার নিয়ত থাকবে যে আমি আমার মেন টার্গেট হলো আসল টার্গেট হলো আমি দিন শিখার জন্য করান হাদিস শিখার জন্য আমি এ পড়ালেখা করছি এবং তার টার্গেট থাকবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা পড়ছি এবং এর মাধ্যমে যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এর মাধ্যমে সার্টিফিকেট অর্জন করে রেজেকের একটা ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটাতে অসুবিধা নেই সে নিয়ত থাকতে পারে অসুবিধা নেই কিন্তু সেটি হলো পরবর্তী বিষয় প্রথম বিষয় তার থাকতে হবে যে এগুলি আমার আল্লাহ সুবাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এরপর এর পিছনে তার যদি থাকে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এ সার্টিফিকেট অর্জন ছাড়া সম্ভব নয় সেই হিসাবে এটাও তার যদি সংযুক্ত থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার প্রথম টার্গেট থাকতে হবে আল্লাহ সুবাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের আখেরাতে যে প্রতিদান সেটি পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন peace TV Bangla Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. witness doctor Zakir Naik in a battle of words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ ইসলামের যে আবাদতগুলি সে আবাদতগুলিও যদি কেউ পালন করে যেমন উদাহরণস্বরূপ আরেকটা দিতে পারি আমরা মসজিদের মোয়াজ্জিন তিনি আজান দেবেন বা মসজিদের ইমাম সাহেব তিনি ইমামতি করছেন এটা একটা দিনের বা ইসলামের গুরুত্বপূর্ণ কাজ আজান দেওয়া ইমামতি করা কিন্তু তার টার্গেট যদি থাকে এটাই যে আজান দিয়ে এর বিনিময়ে শুধু আমি টাকা অর্জন করব এটাই তার যদি টার্গেট থাকে এটাই যদি তার উদ্দেশ্য থাকে আমি একটা ইসলামের কাজ করছি এটা তার মানসিকতা নেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন এটাও তার চিন্তা নেই আখেরাতের প্রতিদান পাবো এটাও তার চিন্তা নেই শুধু তার টার্গেট হলো আমি এই আজান দিলে পাঁচবার আমি এত টাকা পাবো এই টাকাটা অর্জনের জন্য যদি সে এটা করে এর অবস্থা একই দাঁড়াবে কিন্তু যদি এই নিয়ত থাকে যে না ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ আজান দেওয়া একটা বিরাট ফজিলতের কাজ আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আজান দেবে কেয়ামতের দিন মানুষের মাঝে তার গরদান যেন সবচেয়ে উঁচু হবে অর্থাৎ সেই বেশি সম্মানী হবে তো এই ফজিলতের আশায় যদি সে আজান দেয় এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার এই কাজে তার সাথে তার জীবিকা নির্বাহের জন্য এর পিছনে যা এসে যায় সেটা নিবে সে গ্রহণ করবে কোনো অসুবিধা নেই যদি এই হয়ে থাকে তাহলে তার জন্য কোনো সমস্যা নেই ঠিক একইভাবে ইমামের বিষয় একইভাবে ধর্মীয় বিষয়গুলি সকল ক্ষেত্রে বা ইসলামের সব আবাদতের বিষয়গুলি এক এ প্রসঙ্গে লেখক রাহমহল্লা তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন হাদিসটি সহিউল বুখারির হাদিস দুই হাজার আটশত সাতাশি নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন তাইসা আব্দুদ্দিনার ও তাইসা হাম তাইসা আব্দুদ্দিনার তাইসা আব্দুদ্দিরহাম দিনার হলো স্বর্ণ মুদ্রা দেড়হাম হলো রৌপ্য মুদ্রা আল্লাহ রসুল সাল্লাহামের যুগে যে দুটি মুদ্রা ছিল একটি হলো দিনার সেটি হলো স্বর্ণ মুদ্রা আরেকটি হলো দেড়হাম সেটি হলো রৌপ্য মুদ্রা মূলত এর দ্বারা উদ্দেশ্য হলো অর্থ টাকা এখন যেই পরিবেশে যেই দেশে যেই মুদ্রাই হোক না কেন বলছেন তাইসা আব্দুল দিনার ধ্বংস হোক যে টাকার গোলাম যেটা আমাদের সহজের ভাষা সহজ ভাষায় বলি টাকার গোলাম যে টাকা ছাড়া কিছু কথা শোনে না আল্লাহ রসুলাম বলছেন ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক টাকার গোলাম তাইসা আব্দুল খামিসি তাইসা আব্দুল খামিলতি ইন ও ইনলাম অনুরূপভাবে তাইসা আব্দুল খামিসাতি ও আব্দুল খামিলাতি খামিসা এবং খামিলা বলা হয় এক প্রকার উন্নত পোশাক ধ্বংস হোক এ পোশাকের গোলাম এর মানে সেই পোশাক দ্বারাও উদ্দেশ্য এখানে পার্থিব স্বার্থ অর্থাৎ যে ব্যক্তি পার্থিব স্বার্থ ছাড়া ইসলামের কোনো কাজেই সে করতে চায় না কোনো আবাদত করতে চায় না শুধু এই উদ্দেশ্যই সে করে এটাই হলো তার মেইন টার্গেট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তার অবস্থাটা কেমন ইন ও রাদিয়া যদি তাকে কিছু দেওয়া হয় খুব খুশি ও ইনলাম সাখাত আর যদি কিছু দেওয়া না হয় এত বেজার এত অসন্তুষ্ট আর কিছু নেই কিন্তু ইসলামের কোনো কাজ এই নিয়তে যে করবে বা এই মানসিকতায় যে করবে যদি এর কিছু পার্থিব সে বিনিময় পায় তাহলে খুশি আর যদি কিছু না পায় তাহলে একেবারেই খুব বেজার যদি এই হয়ে থাকে অবস্থা কারো এই পরিস্থিতি তার হয়ে থাকে তাহলে তার জন্য ধ্বংস তার জন্যই ভয়াবহ পরিণতি বরং ইসলামের প্রতিটি কাজ প্রতিটি মুসলিম মমিন করবে আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করার জন্য পার্থিব যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ যদি নাও পেয়ে থাকে সে কখনো বেজার হবে না বরং বলবে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর একটি সন্তুষ্ট অর্জনের জন্য একটা কাজ করতে পেরেছি তার টার্গেট থাকবে আখেরা আখেরাতে সে কি প্রতিদান পাবে সে প্রতিদানের আশায় সে এ কাজ করবে কখনো সে দুনিয়ার টার্গেটে এ কাজ করবে না তবে যেটা আগেই বলেছি আমরা রুজি রোজগারের জন্য অনেক পন্থা তাকে অবলম্বন করতে হয় কিন্তু সেক্ষেত্রেও তাকে ওই নিয়তেই রাখতে হবে যে ইসলামের এই কাজটি আমি করতেছি এটা মূলত আমার পার্থিব স্বার্থ অর্জনের জন্যই নয় বরং এর পিছনে আমার মেন উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহানবত আল্লাহর নির্দেশে করছি তাকে সন্তুষ্ট করার জন্য করছি এবং এর পিছনে যদি আল্লাহ রাবুল্লাহ আলমীর রিজিক দিয়ে দেয় আলহামদুলিল্লাহ কিন্তু পরিস্থিতি যখন এমন হয়ে যায় যদি কিছু পাই তাহলেই শুধু সন্তুষ্ট থাকি আর যদি কিছু না পাই তাহলে একেবারে বেজার হয়ে যাই তখন বোঝা যাবে যে এর অবস্থা হলো এর নিয়ত হলো কিছু পাওয়ার জন্যই শুধু এ কাজ করে যার জন্য আল্লাহ রাবুল আলমিন করোনা আয়তে বললেন নোফিম ফিহা দুনিয়াতেই আমি তার যা চাওয়ার যা পাওয়ার সেটা দিয়ে দিব আর আখেরাতে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম এই হাদিসে দুই শ্রেণী মানুষের চিত্র তুলে ধরেছেন একটি হলো যারা শুধু পার্থিব স্বার্থেই কাজ করে থাকে কাজ বলতে ইসলামের কাজগুলি আরেক শ্রেণী যারা আল্লাহ সুবাহানাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু করে থাকে আখেরাতেই তার প্রতিদান পাওয়ার জন্যই করে থাকে কোনো পার্থিব স্বার্থ সে কিছুই পড়ুয়া করে না তো প্রথম শ্রেণী যেটা বললাম যে এই অবস্থা যারা টাকার গোলাম সম্পদের গোলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাদের বৈশিষ্ট্যটা হলো এই যদি কিছু দেওয়া হয় তাহলে সন্তুষ্ট কিছু না দেওয়া হলে খুব বেজার আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে যেন ধ্বংস সে যেন এমন বিপদে পড়েছে ওয়াইদা শিকা ফলান চাকাশা তার পায়ে যদি কাঁটা বিধে কাঁটাটা এমনভাবে বিধে গেছে যে সে কাঁটা বের হওয়ার মতো আর কোনো সুযোগ নেই অর্থাৎ দুনিয়াতে সে এমনভাবে প্রবেশ করে ফেলেছে দুনিয়া থেকে ফিরে আসার মতো তার আর সুযোগ নেই এই পর্যায়ে সে হয়ে গেল তারপর দ্বিতীয় শ্রেণীর কথা বলছেন তুবালি আবদিন আখাদা দ্বিতীয় শ্রেণী হলো যারা পার্থিব স্বার্থ বা পার্থিব পদ ইত্যাদির কোনো লোভ লালসায় তারা নেই তাদের টার্গেটেই হলো শুধু আল্লাহ সুবাহ হওয়া সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে প্রতিদান পাওয়া তে বলছেন তো বালি আবদিন ওই বান্দার জন্য সুসংবাদ কোন বান্দা আখাদা যে আল্লাহর পথে যুদ্ধের জন্য জিহাদের জন্য তার ঘোরার লাগাম ধরে রয়েছে অর্থাৎ দুনিয়াতে কি পাওয়া যাবে না যাবে সেটা পরের বিষয় কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন পালনের জন্য আল্লাহর দিন মানার জন্য সে সব সময় যেন প্রস্তুত সন্ধ্যা দুপুর রাত সব সময় সে প্রস্তুত রয়েছে একটাই তার চিন্তা আশা সারা সুহু রচন কাদামা যার মাথার চুলগুলিও যেন এলোমেলো ভাব হয়ে গেছে দুই পা যেন ধুলায় মলিন হয়ে গেছে কিন্তু সেদিকে অত খেয়াল নেই খেয়াল শুধু আমি আল্লাহর জন্য কি করলাম কতটুকু আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলাম আখেরাতে আমি কি রিজার্ভ করতে পারলাম এটাই হলো তার খেয়াল ইং ক্যান আফিল হেরাসতে ক্যান আফিল হেরাসতে সে যুদ্ধের ময়দানে যদি তাকে কি করা হয় বলা হয় যে তুমি এই সমস্ত জিনিসগুলি দেখাশোনা পাহারার দায়িত্বে তোমার সে সেটাই মেনে নিয়ে প্রস্তুত থাকবে কারণ তার কোনো নেতৃত্বের লোভ লালসা নেই যে আমি পিছিয়ে থাকবো না এটা সে কখনো বলবে না সে বলবে না যে আমি আগে যাব বা আমি এই নেতৃত্ব নেব বা এইটা ই করবো এটা সে কখনো বলবে না বরং তাকে যদি এই দায়িত্বে ফেলে রাখা হয় এখানেই সে পড়ে থাকবে ওয়া ইনকানাফি সেনা সদস্যের সেনাবাহিনীর যদি সে পিছনে তাকে রাখা হয় সে পিছনেও সে থাকবে পাহারার দায়িত্বে যদি কোথাও রেখে দেওয়া হয় সেখানেই সে থাকবে তার এমন অবস্থাটা যে যদি কারো কাছে কোনো বিষয়ে অনুমতিও চায় লাম তাকে অনুমতিও দেওয়া হয় না মানে মানে হলো তাকে কোনোই যেন দুনিয়াতে মানুষেরা মূল্যায়ন করে না এমন সে মাঠা সরল অবস্থার মানুষ মানুষ দুনিয়াতে তারা কিছুই মূল্যায়ন করতে চাচ্ছে না আর যদি কারো কাছে কোনো সুপারিশও করে তার সুপারিশও কেউ গ্রহণ করে না তার দুনিয়াতে এমন অবস্থা কিন্তু তার নিয়তে হলো সম্পূর্ণ আল্লাহ সুবাহ আলার সন্তুষ্টি অর্জনই হলো তার ভিতরে ভরপুর এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ রসুলাম বলছেন তৌব আলী আবদিন তার জন্যই হলো সুসংবাদ কারণ মানুষ তাকে কিছুই মনে করছে না কিন্তু আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে বিরাট মনে করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে অনেক বড় মনে করছেন প্রিয় বন্ধুরা এ অধ্যায় আরেকটি হাদিস মনে হলো যে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসালাম বলেন সেটি হাদিস বোখারি মুসলিমের হাদিস সর্বপ্রথম যাদেরকে জাহান নামে ফেলে আগুনকে জ্বালানো হবে সে ব্যক্তিদের অবস্থা এরকমই যে তারা পার্থিব মানুষের কাছে কিছু পাওয়ার জন্য মানুষের কাছে কিছু নেওয়ার জন্যই তারা ইসলামের কাজগুলি আবাদতগুলি করেছে সেই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ রাবুল আলমী ডাকবেন ডাকে বলবেন যে তোমাকে অনেক আমি কিছু অনেক নেয়ামত দিয়েছি অনেক সুযোগ দিয়েছি তৌফিক দিয়েছি কি করেছো তুমি সে বলবে হে আল্লাহ আমি তো পৃথিবীতে অনেক করেছি তার মধ্যে আমি কোরআন শিখেছি এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন খাই আল্লাম কোরআন ও আল্লামা তোমাদের মাঝে যে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয় সেই হলো উত্তম মানুষ তাহলে এই উত্তম মানুষ হওয়ার জন্য সে নিজে কোরআন শিখেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলবেন যে না কেজাবচা তুমি মিথ্যা বলতেছো তুমি আমার সন্তুষ্টির জন্য বা আখেরাতে প্রতিদান পাওয়ার জন্য তুমি এ কাজ করো নাই বরং তুমি এ কাজ করেছ আলিমুন যেন তোমাকে বলা হয় যে তুমি একজন বিশাল বিখ্যাত একজন আলেম বা বিরাট তুমি কোরআনের একজন কারি বা বিরাট তুমি একজন কোরআনের মুফাসের মহাদ্দেশ অনেক বড় আলেম এই প্রশংসা তোমার মানুষ করবে মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে এজন্যই তুমি এটা শিখেছ আমার সন্তুষ্টির জন্য নয় আখরাতের প্রতিদান পাওয়ার জন্য নয় ফায়ু উমারু ওয়ায়ুস হাবু আলা ওয়াজহিহি ইলান্নার ফেরস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে তার চেহারার উপর দিয়ে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়াতে সে অনেক করেছে কিন্তু সেই করাটি তার দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য হয়েছে আল্লাহ বলবেন যে ওকাদ কি লালাক তুমি দুনিয়াতে যে জন্য চেয়েছিলা যে জন্য করেছিলা সেগুলি তুমি পেয়ে গেছো মানুষ তোমাকে বলে ফেলছে আর আখেরাতে কিছু নেই তোমার দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে সে ব্যক্তিকেও জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো অনেক তোমাকে ধন সম্পদ দিয়েছি বলবে হে আল্লাহ আমি তো আমার সব সম্পদগুলিকে আপনার দিন প্রতিষ্ঠার জন্য আপনার দিনের পথে আমি ব্যয় করেছি আল্লাহ রাবুল আলমিন তাকেও বলবেন যে না তুমি মিথ্যা বলছো তোমার সম্পদ তুমি ব্যয় করেছো যেন তোমাকে দানবীর বলা হয় তোমাকে বড় দাতা বলা হয় মানুষের মারহাবা শোনার জন্যই তুমি এইসব ব্যবহার করেছো ওকাদ দুনিয়াতে যে উদ্দেশ্যে তুমি করেছো সেই উদ্দেশ্য তুমি পেয়ে গেছো আজকে তোমার জন্য আর কোনো প্রতিদান নেই নির্দেশ দেওয়া হবে ফেরেস্তাদেরকে চেহারার উপর দিয়ে তাকে ছেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে শহীদের মর্যাদা শহীদের ফজিলত আমরা অনেক জানি বিশাল ফজিলত কিন্তু এই শাহাদাত বরণ যদি আল্লাহ সুবাহানা সন্তুষ্টি অর্জনের জন্য না হয় ইতিহাসের পাতায় আমি শহীদ হিসাবে থাকবো এজন্য যদি হয় তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ নিয়ে আসা হবে আরেক ব্যক্তিকে যিনি শাহাদাত বরণ করেছেন জিজ্ঞাসা করা হবে বলবে যে হে আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এমনকি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ রাবুল আলম বলবে যে না তুমি মিথ্যা বলছো তুমি মানুষের কাছে শহীদ হয়ে পরিচিত থাকার জন্য শাহাদাত বরণ করেছো ওকাদ খিল আলাক দুনিয়াতে তুমি তা পেয়ে গেছো আখরাতে তোমার কিছুই নেই ইউমার ওয়ুস হাবু আলা ওয়াজহি ইলান্নার চেহারার উপর দিয়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হয় প্রিয় বন্ধুরা বিষয় একটি সেটি হলো আমার আমলের দ্বারা যেন উদ্দেশ্য হয় আল্লাহ সুবাহর সন্তুষ্ট অর্জন এটাই হবে মেইন টার্গেট তাহলে আমরা তাওহিদের উপর থাকতে পারবো এবং শেরক মুক্ত হতে পারবো যার ফলে আমাদের এ আবাদত দিয়ে আমরা এই হকালে উপকৃত হতে পারবো এবং মেইন হলো আখেরাতে উপকৃত হতে পারবো আসুন আমরা যেন সেভাবেই আমাদের ইসলামের প্রতিটি আবাদত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এ দর্শ আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও ওবরাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B IBO BGB double two I IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান